الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا له جزاء إلا الجنة وقال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الجنون وكم من صائم ليس له من صيامه إلا السهر أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان محترم রহমতের বরকতের একটা সুযোগ পনেরো তারিখ আল্লাহ দিয়েছিলেন আশা করি আমরা সেটাকে ব্যবহার করতে পেরেছি আল্লাহকে নামতকে কাজে লাগাইতে সক্ষম হয়েছে আসরাতের আরো বড় একটা সুযোগ সামনে আসতেছে যেটাকে বলা হয় রমজান মুবারক তার দুই মাস পরে রহমত বর্তমানের আরেকটা সুযোগ আল্লাহ তারা রেখেছেন জিলহাজা অনেকে হাত তোমরা মাধ্যমে ওই সুযোগকে গ্রহণ করবেন অনেকে নিজের দেশে থেকে রোজা কোম্পানি ইত্যাদির মাধ্যমে ওই সুযোগকে গ্রহণ করবেন আল্লাহ রুল আলমিন আমাদের সকলকে এই সুযোগ গুলোকে পুরাপুরি কাজে লাগানোর সাহসেই দান করে কাছাকাছি সাহায্য সুযোগ সবাই বলার জন্য রমজান আমার দায়িত্ব এরপরে আবার হজ রমজান আর হজ সম্পর্কে বলা হয়েছে আল্লাহ অলি হওয়ার জন্য শর্ত যদি কেউ আল্লাহ অলি হতে চায় রমজানকে সঠিকভাবে মেহনত যদি করে অথবা হজের সময় হজ করতে মোটামুটি এক মাস লাগে ওইটাকে যদি সহিভাবে পালন করে হজের টাইমটা হজের ডে তো সে আল্লাহ অলি হয়েছে আল্লাহর বন্ধু হয়ে গেল রমজান আর দিল হককে আল্লাহর অলি হক পাসপোর্ট বলা হয় অলিয়া গ্রাম বলে গেছে তোলা হাদিস দ্বারা তাই বোঝা যদিও আগে রমজান আছে এরপরে দিল হক আছে রমজানের দুই মাস তবু আজকে আমি হজ সম্পর্কে একজন আলোচনা এনেছি যে বাস্তবে যত পরে আসবে কিন্তু যদি কেউ সুযোগ দিতে চায় তো ব্যবস্থা গ্রহণের টাইম এখন এরপরে হজের সুযোগ দিতে চাইলেও সুযোগ থাকে না বাংলাদেশ সরকার বসন্ত দিল এই চব্বিশ মাসের পনেরো তারিখ পর্যন্ত মহালের দিয়ে জমা দিতে এরপরে বন্যা ইত্যাদি কারণে টাইম বাড়ে এই মাস পুরা দিবে এরপরে আমার লক্ষ্য করল যে কিছু কাশ্মীর কাশ্মীর এগুলোর কারণে আবার এই পুকুর কাটার কারণে অনেকেই টাকা জমা দিতে পারে নাই এই জন্য সামনের যে ইংরেজি মাস আসতেছে এই মাসের তিন তারিখ পর্যন্ত আমার সময় পড়ে এর ভিতরে বয়ালের যে জমা না দিলে সামনের হজের মধ্যে তারা চান্স নিতে পারবে না এই কথাই বলতেছিলাম হজ আসতে তো পরে কিন্তু দায়িত্ব হলে আপনাকে এক্ষুনি মোয়ালের দিন জমা দিতে হবে আপনাকে মানসিক ভাবে কোনো করতে দিতে হবে কিন্তু কাজ অ্যাডভান্স করতে হবে এইদিকে লক্ষ্য রেখে আমি হজের কিছু আলোচনা শুরু করি তা না হলে এখন আলোচনা হওয়ার দরকার রমজানের প্রস্তুতি রমজানের মশলাটায় কি যেগুলো জানলে রোজা এবং তারাবি সঠিকভাবে হবে আমরা এই রমজান মাসে তারা আবার অলি হইতে পারবে জান্নাত মঞ্জুর করাইতে পারব এবং রসুলের দোয়া থেকে বাঁচতে পারবো কয়েকটা হাতিতে রসুলের বদোয়া কথা রমজান মাস পাওয়ার যারা কাজে লাগাইল না জান্নাত হাতের করতে পারল না এদের জন্য আল্লাহর হুকুমে আমাদের যিনি রহমান পুরা বিশ্ববাসীর জন্য রহমত তিনি পর্যন্ত দোয়া করতে রাজ্য হয়েছে কিন্তু অর্ডার কি করবেন আল্লাহর অর্ডার বাকি এই বদোয়াটাও একই জন্য রহমত ছেলে উল্টা পাল্টা করলে বাবা অনেক রকম কড়াকড়ি করে যদিও বার্ষিকভাবে কড়াকড়ি ওটা কিন্তু মূলত রকম ওই কড়াকড়ির কারণে ছেলে কি করে সঠিক পথে ফিরে আসে দেখতে না কড়াকড়ি আসলে কি কড়াকড়ি ওটাও আপন হুজুরে বদয়া করছে অনেকে প্রশ্ন করে দয়া মানে বদয়া কেন এই বদয়াটাও দয়া কেমনে এই বদবর পাবে অনেকে ঠিক হয়ে যাবে সে রমজানকে কাজে লাগে রমজানে হারাম কাজ করবে না তো বদবর ধরে তাহলে রমজানকে সঠিকভাবে করলো করে আল্লাহ নেমতকে কাজে লাগাইল তো বদবর না যে ভয় পেত না এটাও করবে তাহলে অনেক বদবর দেখা যায় বাস্তবিকভাবে বদবর তো বাস্তবে ওটাও দয়া ওর অসিলায় আমরা সঠিক রাস্তায় ফিরে আসি আমরা আসতাম মানুষের রব আদালতের জন্য খুব ভালো অংশ কিন্তু এইদিকে চিন্তা করলে এটাও এজন্য রমজানকে কিভাবে পালন করলে আল্লাহ ওই হওয়া যাবে আল্লাহ রসুলের বদুয়া থেকে বাঁচা যাবে মূলত এটাই আমার এখন বয়ান হবে আগে যে দুমাগুলো আছে এটি আলোচনা হবে কিন্তু যেহেতু হজের আর সুযোগ থাকতেছে না এই জন্য আমি হজের কিছুটা মাত্রা কাজ দেওয়া জরুরি মনে করি যাতে করে এখনো যদি কেউ প্রস্তুতি না নিয়ে থাকে অথচ তার উপরে হক এইটাও তার খবর নেই তার উপর তো হক খরচ হয়ে গেছে এটাও সে জানে না বেমালুম এটাও খবর নেই তাদের মাসলা আলোচনা হলে সে নিজের অবস্থান সম্পর্কে বুঝতে পারে তখন সে সুযোগ দিতে চাইলে এখনো তিন দিন সময় আছে এখনো তিন দিন সময় তো হাত ইসলামের যে বুনিয়াদী বিষয়গুলো কালেমা আমার রোজা হাত দেখাত তার মধ্যে একটা বিষয় হল হাত এটা অন্যতম একটা খরচ ইসলামের স্তম্ভ ফজিলত অনেক বেশি যে হাত করে আল্লাহ আলমী তাকে নিষ্পাপ করে ফেরাই মায়ের পেটের থেকে শিশু যেভাবে নিষ্পাপ হয়ে জন্মলাভ করে হাজি সাহেবরা একদম নিষ্পাপ হয়ে দেখে ফিরে আসে এবং তার জন্য জান্নাত অবধারিত হয়ে নদীকে হজের করে কায়ে থাকতে পারে জানলা পাবো ভারী কেউ কায়ে থাকলো না তার বোধ হয়েছে তো সাংঘাতিক ক্ষতি গেল সাংঘাতিক ক্ষতি গেল আবার না করলে হজ খরচ হয়ে গেছে কিন্তু করলো না অলসতা করলো তার জন্য সাংঘাতিক হুমকি আছে হুমকি হুমকি একটা নবী করিম সাল্লাম বলেন যে আমার কোন উন্মতের উপরে হাত খরচ হয়ে গেছে কিন্তু সে গেল বিনা অজরে হাত খরচ করল আল্লাহ রসুল বললেন খালি আমুদ ইংসা وإن شاء نصرانيا আল্লাহ রসুল বলবে আমি জানি না এই লোকটা ইহুদি হয়ে মরবে তা খ্রিস্টান হয়ে মরবে আমি তার কোনো পরোয়া করি কোনো কথা রসুলের উপর যে ইমানের সাথে বলার কথা সে হজের ব্যাপারে অলসতা করার দরুন অবস্থা হয়েছে সে ইহুদি হয়ে বলল খ্রিস্টান হয়ে বলল আল্লাহ রসুল এই ব্যাপারে কোনো পরোয়া করে যা একটা বলল বিধান একটা ধ্বংস হয়ে গেছে এত হল ক্রিয়ার কথা মারাত্মক কথা বলেছেন যে হজ করল না তার ব্যাপার তার ব্যাপার এই জন্য ভাই আমাদের প্রত্যেকের এই অবস্থা কি অর্থাৎ আমার উপর হাত খরচ কিনা এইটা কোনো হাতখানে আলোর থেকে অবশ্যই জানা উচিত না ব্যবস্থা নেওয়া জামার উপরে হাত খরচ কিনা এই জন্য অনেকে এই ভুল ধারণার মধ্যে থাকে অনেকেই ধারণা করে যে নগদ যদি টাকা থাকে প্রয়োজন অতিরিক্ত প্রয়োজন অতিরিক্ত নগদ টাকা যদি থাকে তো তারপরে হাত খরচ অনেকে এটা মনে করে কিন্তু এটা সঠিক নয় কোন ব্যক্তির কাছে যদি নগদ টাকা নেই কোন সম্পদ আছে সম্পদ যেটা বিক্রি করলে তার হজের পয়সা হয়ে যাবে অপরদিকে তার জীবিকা নির্বাহ অচল হবে না ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে ওইটা বিক্রি করে হজে গেলে তার খাওয়া পাওয়া বন্ধ হবে না আমার হাজার টাকা হয়ে যাবে এইরকম সম্পদ আছে নগদ টাকা নেই তো সরিয়াতের দৃষ্টিতে ওই লোকটার পরে হাতে দেওয়া খরচ খরচ বুঝলেন নগদ টাকা দরকার কথা আপনার বাড়িতে গ্রাম দেশে তিন বিঘা সম্পত্তি আছে তিন বিঘা কথা আপনি শহরের ইনকামকে বিক্রি করতে পারতেছেন আপনার ব্যবস্থা আছে তার কোনো বাড়ি ভাড়া বা দোকান ভাড়া বা এইসবকে আপনি আরাম করছেন ওই জমির উপর আপনি নির্ভরশীল না এই কাজ থেকে দু চার বিঘা পর্যন্ত বিক্রি করে না তাহলে টাকা হয়ে আবার আপনার জিন্দগি যাপন করা কঠিন হয় আগের মধ্যে করতে থাকে এইরকম মুহূর্তে আপনার জন্য ফল ওখান থেকে কিছু জমিন বিক্রি করে হজ করে আসে খরচ আপনার এরকম যে কোনো সম্পদ হতে পারে আপনার বাগান আছে আপনার বাড়ি আছে আপনার গাড়ি আছে সেটা পরে থাকে বছরে কখনো কাজে লাগে না কাজে লাগে অনেক কিছু থাকবে অনেক কিছু এরকম থাকতে পারে যে যেটা বিক্রি করলে আপনি রিজিকের ব্যাপারে বিপদগ্রস্ত হবেন না আমার হাজার টাকা হয়ে যাবে তো শরীয়তের পর্যায়ে ওটা বিক্রি করে হাত করে আসতে হবে তা না হলে রিস হাত করতে গেলেন না সেদিকে মারা গেলেন আজকাল তো যখন তখন মারা যাচ্ছে হার্ট অ্যাটাক মারা যাচ্ছে এক্সিডেন্টে মারা যাচ্ছে মারা গেল কি হল ইহুদি হয়ে মারা গেল খ্রিস্টান হয়ে মারা গেল আল্লাহ রসুল কোন তলা করেন এই জন্য আপনাকে মশলাটা আসতে হবে আপনার পজিশন এটা দেখলে বহু লোকের উপর হাত সহজ হবে যার খবরই নেই বহু লোকের উপরে টাকা খরচ হবে যার খবরই নেই তারপরে টাকা খরচ হয়ে আছে তার কোনো খবরই নেই এগুলো প্রত্যেকের উচিত তার সম্পদের পজিশন কোন মুক্তির সাথে বলা মুক্তি আপনার সম্পদ নিয়ে দেবে ভয় পাবে সম্পদ জিনিস পাবেন তার কোনো ঠিক পাবে আপনার সম্পদ দেওয়া তো দূরে করবো কিন্তু পাবে না কিন্তু আপনার অবস্থা বলেছে যে এই অবস্থায় আপনার উপরে হক খরচ কিনা আপনারা জাকাত খরচ কেনা মাত্রা আপনাকে বলে দেবে তখন আপনার জন্য ব্যবস্থা নেওয়া সহজ এই একটা নগদ টাকার দরকার নেই বাড়তি সম্পদ থাকলে তার উপর হাত খরচ হয়ে যায় এই একটা মশলা বেড়ে বেড়ে বজায় রাখে তৃতীয় মশলা যে হাত খরচ হবে সেই বছর যাওয়া অজিব যে বছর আপনার উপরে হস্তরণ হয়ে গেছে বাকি সম্পদের কারণে ওই বছর হজে যাওয়ার অজিব যদি আপনি বিভিন্ন বাহানা করে দেরি করেন তো প্রত্যেক বছর আপনি গুণাগার হয়ে থাকেন প্রত্যেক বছর গুণাগার হয়ে থাকেন তাহারে নেই অধিক তরফ করার গুণাগার অধিক তরফ করলে যে গুণা হয় হারামের কাছাকাছি সারা বছর আপনি এই গুণাগার হইবেন মানে আপনি এখন দেড় লাখ টাকার মালিক দেড় লাখ টাকা ব্যয় করলে আপনার ব্যবসায় কোনো সমস্যা হবে কিন্তু হজ এখন লাগে কত প্রায় দুই লাখ টাকা লাগে ভালো ভালো প্যাকেজে গেলে তো আড়াই লাখ লাগে আর নর্মাল প্যাকেজে গেলে সর্বনিম্ন এক লাখ নব্বই হাজার লাগে দুই লাখ লাগে আপনার ব্যবসার পুঁজির বাইরে দেড় লাখ টাকা তাহলে এখনো আর অন্য কোনো সম্পদ বাড়তি নেই এখনো হজ খরচ বলা রেখেছেন আপনার কিন্তু আপনি অ্যাডভান্স করতে চান শরিয়াতে অনুমতি আসে এবং আপনার খরচ আদায় হয়ে যাবে হ্যাঁ। আপনি পঞ্চাশ হাজার টাকা খরচ নেন কোনো বন্ধু বান্ধব নিয়ে আপনি খরচ হজ করে আসেন তাহলে ফরজ হওয়ার আগে আপনি করলেন তো যাই হবে অ্যাডভান্স করা যায় তাতে হজ তো ফরজ হওয়ার পরে দেরি করবে এটা যায় না জাকাতের ঠিক এই একই মতো জাকাত আপনি অ্যাডভান্স দিতে পারেন সারা বছর দেন বিপদগ্রস্ত লোক আপনি দেন দিয়ে যখন হিসাব করবেন কত জাকাত আসছে তো সারা বছর না ওটা বিয়োগ করবেন বিয়োগ করে আপনার বাকি আছে ওটা সেদিন দিয়ে দেবেন যদি জাকাতের হিসাব করবেন জাকাত আর হজের সব মিল আছে জাকাত আর হজ অ্যাডভান্স করা যায় দুই নম্বর যখন বছর পুরা হয়ে যায় তো দেরি করা যায় হজও দেরি করা যায় নেই জাকাতও দেরি করা যায় তিন নম্বর দেরি করলে ওনা হইতে থাকে আদাই হবে হয়ে যাবে কিন্তু ওই লোকটা গুণাগার হইতে থাকে গুণাগার হইতে থাকে তিনটা পয়েন্টে দৌড়া একরকম একবার চলে যায় যখন তখনই পড়তে হয় দেরি করা যায় না তিন নম্বর দেরি করলে গুণা হইতে থাকে এল দ্বিতীয় মাসলা যে দেরি করা যায় আমাদের দেশের লোকেরা বিভিন্ন উজু হাতে দেরি করে করে যত মারা যায় আর তো গোড়া বাসে যায় হজের কাজগুলো গোড়া বাসেন না হজের কাজগুলো জোয়ার বয়সের কাজ বহুত পরিশ্রম আছে অনেক দড়ি আছে এটা ঘোরাতে দ্বারা সম্ভব হয় এই জন্য বিভিন্ন দেশে তারা সিস্টেম করে দিয়েছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া মুসলমানরা সিস্টেম করবে যে হজ না করলে ওই ছেলের কাছে কেউ মেয়ে বিয়ে দেয় আর সেই মেয়েরও বিয়ে হয় যে বিয়ে করার আগে শর্ত হলো হজ করে আসতে হবে এগুলো ওইসব দেশে যা আছে সে ব্যক্তি নাম সে বিয়ের আগে না হোক অন্তত দোয়ার বয়সে হজ করলে হজ করা যায় এই তো ঘোড়ারা দেখেছি আজকে তো সুনামি দেখে হাতি হয়ে কিন্তু আসলে এরা পারে এতে চারদিক কঙ্কর মারতে হয় সব সীমার মধ্যে বয়ে আর একজন লোকের বদলি দেয় তার সাথে বদলি মেরে এসে বদলি মারা হয় বদলি কে করতে পারে কঙ্কর মারা মধ্যে যে ব্যক্তির দাঁড়ায় নামাজ পড়ার মতো শক্তি নেই শরীরে দাঁড়ায় নামাজ পড়তে পারে না শরীরে তার জন্য বন্দি দেওয়া যায় তার বদলে আর একজনে কম্পন আসতে পারে আমার দেশে বুড়াগুলো যায় যে এরকম না দাঁড়ায় নামাজ পড়তে পারে না তাও দেখা যায় বন্দি দিচ্ছে পাঁচটি হাজির হয়ে গেছে অনেক জায়গায় তারা গ্যাপ গ্যাপ রেখে এই অনেক ভিড় ভাট্টা অনেক দৌড়দৌড়ি অনেক হাঁটাহানি করতে হয় আপনি গাড়ি থেকে গাড়িতে করে মিনার থেকে আসবেন বাইকুল্লাহ তার পর ঘন্টা লেগে ওদের হাঁটার অভ্যাস আছে হাঁটে আসেন এক ঘন্টা চলে যাবেন বিশাল রাস্তা আছে উপর যে তিন সেট করা আছে হাঁটে আসেন হাঁটার অভ্যাস আছে এক ঘন্টা চলে আর গাড়িতে আছে এত দাম যে আধা বেলা বসে থাকে বসতে বসতে করে যাই হোক খুব শক্তি লাগে মিনা আছে আরাম আছে বাথরুমে লাইন লাগাইছিলাম যে কোনো সময় যাইবেন পেশাব করতে প্রবেশা করতে আপনার আগে কমপক্ষে দশ পনেরো জন আছে যে কোনো টয়লেটে দাঁড়াবেন আপনার আগে দশ পনেরো জন আছে সেই দশ বছর পরে আপত্তি আছে সে বুড়া বছর পর্যন্ত কেমনে রাখবে অনেকগুলো ত্যাগ কোরবানি কষ্ট এখন বুড়াদের জন্য কঠিন তো বলতেছিলাম যে আমাদের দেশের লোকেরা বিভিন্ন বাহাত আছে দেরি করে এতে সে গুণাগার গুণাগার কেউ বাহানা দেখায় তার বিল্ডিং মানে যেটা কমপ্লিট হয় এক মাস বন্ধ থাকুক আপনি বিল্ডিং মার্কেটে ইহুদি হয়ে পাবেন বিল্ডিং হোক কেউ পাহাড়া দেখায় তার মেয়েটা বিয়ে হয় বিয়ে দেন দেরি করে অনেক পাহাড়া দেরি করে গেল ওই পয়সা লোকে এমন থেকে বিয়ে দিবে কিছু পয়সা করি পাওয়া এইগুলো তো মেয়ে পাচ্ছেন আপনি ছেলের তো পয়সা অর্জন করবেন সরিয়া যখন মেয়ে বাপটি করছে যে একটা মেয়ে পাবে বেহেস্টের সার্টিফিকেট সার্টিফিকেট হিসেবে মেয়ে বাপকে করছে আপনি আচ্ছা, আরেক বেলাতে পয়সা অর্জন করবেন মেয়ে ছেলেওয়ালা তাই করতে আমার ছেলে এত পয়সি হ্যাঁ আপনি আমার আপনার ছেলে একটা পড়াইছেন বলে আপনি মেয়ে আবার করে ট্যাক্স বসাবেন উনি আপনার ছেলে খরচ দেবে কি দুলো কি দুলো ছেলে পড়াইছে ওই টাকাটা এখন আপনি দিলেন এগুলো ধুলো অনেকে বুঝতে চায় না কিন্তু কখন বুঝবে এর তো মেয়ে আছে হ্যাঁ ওই মেয়ে যখন বিয়ে দেয় আর ছেলের বাসা বলে যে কিন্তু শরীর ভাত আমার তো পায়ের লাভটা হয়ে গেছে তো পাঁচ লাখ টাকা দেন তখন তার মশলা হওয়া আমি যেটা এসেছিলাম আমার কাছে যা আনছিলেন সব দিয়ে দেবেন সমাজটিতে এইভাবে তো পুরা সমাজ এইভাবে চলতেছে প্রত্যেকে ওদের পকেট থেকে কিভাবে নিবে এই চিন্তা আছে প্রত্যেকে আপনি একটা জায়গায় বাড়াই নিলেন হ্যাঁ আপনি ডাক্তার খুব ভিড় ধরলেন কতগুলো ধামাকা ট্যাক্স দিয়ে দিলেন কমিশন পাওয়ার জন্য একটা অপারেশন দশ হাজার টাকা করা যায় বিশ হাজার টাকা দিলেন চল্লিশ হাজার টাকা দিলেন এইভাবে পয়সা নিয়ে এখন আমার এক পকেট আলোচনা কিন্তু রোগীদের পকেট চাটলো এবার হে কি করবে একটা বাড়ি বানাইতে চান বাড়ি বানাইতে হবে নকশা বানাইতে গেছে এই নকশা কিন্তু পাঁচ হাজার দশ হাজার টাকা শূন্য নকশা হয়ে যাবে এলো ঢাকাইবে দুই লাখ টাকা লাগবে আমার পাশে একজন নকশা বানাইছে হ্যাঁ কতগুলো বারো লাখ টাকা নকশা কোনো আমার টাকা লাগে আমার তো মাথায় ধরলো কেন বিল্ডিং এ তো নাকি সাতটা ব্যস্ত নাই বারো লাখ টাকা লাগছে না নকশা বানিয়েছে কেন এই অবস্থা সবার এই হালত যাদের কাছে দিন যাদের কাছে হ্যাঁ, আল্লাহ হুকুম আকার নেই কিভাবে আনন্দের পকেট থেকে নিবে এর পলিসি বের করে লাভ কি হয় আবার কয়েকজনের তাপ পকেটে বের দু কাজ দুর্গার আগের যুগে ছিল কোরবানির ত্যাগের মাল ত্যাগের যোগ্যতা আগের যুগে ছিল এক লোক জমি কিনে জমি কিনে এর মধ্যে পুকুর না পুকুর কেটে তার মধ্যে কয়েক কলর খরচ হয়েছে দুটা করে কাজ তার এর মধ্যে জমি কিনছে এতগুলো কলস স্বর্ণমুদ্রা এগুলো কথা হয় গেছে কোথায় বাড়িতে ভাই এগুলো কথা হয় নাই তাহলে আপনাকে ফেরত দিয়ে আমি যখন তোমার জমি বিক্রি করছি আমি যে এই জমির ভিতরে যা কিছু আছে সব ভালো বেঁচে এই মুসলিম আমার সাথে মৃত্যু ধর্মে আমরা বলছিলাম যে কোনো খরচ পাওয়া দিলে আমার ফেরত দিও তা তো বলি নাই তোমার দায়িত্ব এই তো ভালো লাগে এটা নিবে না কেনাটা নিবে না বিক্রি করবে তারা এগুলোকে বিপদ করে যে এত টাকা কিন্তু আল্লাহর কাছে কেমনি করছে হ্যাঁ? আর কিছু হ্যাঁ বিপদ করে আর বাস্তব বিপদ এই টাকার কারণে তো সব এখন জেলে দেবে আগে বিপদটা আঠারোতে মনে করা হয়তো এখন মশলা হল হয়ে গেছে দুনিয়া তো বিপদ পয়সা করে বেশি হওয়া তো বিপদ এটা আগে আঠারোতে বিপদ মনে করা হচ্ছে আল্লাহর কাছে এক একটা পাইপ টাকা রিজার্ভ দিতে হবে এখন বুঝে আসছে না দুনিয়া তো বিপদ ছাড়া বালিশের মধ্যে ঢুকেছে ঢুকা হবে তাই করতে পারবে যারা ওঠেন যাই ওয়ারের মধ্যে ঢুকে তো ওয়ার ভেঙে ফেলবে এরা পানা আজাদি লাগবে সব ফেলবে এই চার কি সুখ শান্তি রে বারো বছর চার বছর জেল হয় কি সুখ শান্তি তো সেই জামানায় ঝগড়া হয়তো কি নিয়ে এই পরে কেউ তো আর নেবে না দুজন কাজের কাছে গেছে কাজের কাছে কাজী তাকে মহামুখী করল তারা কাজী একটা ফয়সালা করলো তোমাদের তোলাবানটা নেই পিছাতে যাওয়ার মতো তারা তোলার তুল থেকে হা ভুল করে একটু বাচ্চা কাচ্চা আছে বিয়ে খালি যাওয়া যায় কাজটা কোনো ফয়সালা দিল তোমাদের ছেলেমেয়েরা আপনাদের যা সেগুলো দাও দিয়ে এই সম্পদ দিয়ে তাদের বাড়ি করে দাও ব্যবসা পুঁজি দিয়ে দাও দিয়ে ওদের ইস্টাবলিশ করে দাও প্রধান অবস্থ নেই দুইজনে বুদ্ধি করছে ভাগ করছে তো একবার গাছটি বাঁধলো তোমার কাছে মাথা উঠাই দিব তুমি বাঁধকে রেখে আসো তুমি এসে আমার মাথা উঠাই দিবা আমি কি করবো বাড়িতে রেখে আসবো এইভাবে একজন উঠাই দেবে বাড়িতে রেখে আসবে সেটা আরেকজন উঠাই দেবে এর তোর বুদ্ধি বের করবে এই অনুযায়ী কি হয়েছে গাছটি বেঁধে বেঁধে একজন আমাদের মাথা উঠাই দিচ্ছে কি নিজের ভাগের করে নাই অনেক টাকা দরকার আমার এই করে দেয় আমি গেছি আর কি আছে আমার সামনে দুনিয়ায় তো আমার শেষ এই বইতে ওরা আসতেছে আচ্ছা। এই আর এক গাছি উঠে ওর মাথায় দিয়ে দিচ্ছে দাড়ি পাতা ও বাড়ি চলে তাহলে জোয়ানে কি করতেছে এর এখান থেকে নিয়ে পোড়া গেল আমি তো জোয়ান মানুষ আমি তো কখন মেহনত করতে পারবো এরকম বুড়া হয়ে এর তো গায়ে শক্তি নেই এর বাচ্চা কাছে নাচে করা আছে এগুলো নিয়ে কেমনি চলবে আমার তো গায়ে শক্তি আছে তাই শক্তি নেই এই বয়ে বয়ে রেডি হচ্ছে ওর দুইজনের এই কুরবানি দেখে আল্লাহ তারা এত বরকত দিতে ওরা কয়েকদিন ধরে ধরে একদিনই বড় হয়ে যাবে কয়েকদিনও বয়সে শুরু করে আল্লাহ করি না হবে ইতিহাস ওরা ভূগোল না মাত্র বাস্তব তাদের মধ্যে একজনের মধ্যে আর একজনের দরদ দুটার চোখ আল্লাহ কেন আল্লাহ চাইলে বেবিটেক্সের মতো একটা চোখ দিতে পারবে কিন্তু তা করে না দুটার দিবে তোমার নিজের জরুরত দেখো তোমার ভাইয়ের জরুরত দেখো তোমার ভাইকে ঠকায় ভাইকে ঠকানো আর নিজের ঠকায় এক কথা ভাইকে ঠকাইলা বলছে আর একজন তোমাকে ঠকাইল কি ফায়দা হল আল্লাহ তো গেলাম গোড়াতে চলে আসে আমাদের দেশের অনেকেই এইসব কথা বলে আমাদের দেয় কেউ বলে মেয়ের বিয়ে হয় নাই কেউ বলে বিল্ডিংটা কমপ্লিট হয় নাই হ্যাঁ কেউ বলে ব্যবস্থা কাজকর্ম কমপ্লিট হয় নাই একান্তর একটা উদ্দু হাত দেখায় তারা হাতে দেখেছে না আমি মোহাম্মদপুরে এক টিকের ব্যবসায়ীকে আমার এত কোনো কাজ আসছিল তারা বললাম ভাই কষ্ট করে আছে দেরি করে তো ইকের ব্যবসায় আমাকে বললো হুজুর আমাকে হজ করতে বলছেন আমরা তো এক নম্বর ইকের মধ্যে দুই নম্বর দেই হজ করে আমি তার এগুলো হবে না এত কথা বলতে হজ করে আছি আমার তো ব্যবসা পাবে আমি তাকে জিজ্ঞাসা করলাম হজ করে আসে এগুলো চলে না হজের আগে যে চলে এটা আপনাকে কে বলেছিল এক নম্বর ইতির মধ্যে যে দুই নম্বর দিচ্ছেন আপনি হতের আগে যে যায় হতের পরে যায় থাকবে না এই কথা আপনি বই পাইলেন সবসময় না যায় সবসময় না যায় আমি মাঝে মাঝে ভেজাল করে দিই দেখেন কোন ধুনার মধ্যে আছে সেও দেখেছে না ওই যে দুই নম্বরে বলা যাবে না সে দেখেছে না দুই নম্বরে কি কখনো যায় আল্লাহ না যে ব্যক্তি আমার উন্মতের সাথে দোকানবাজি করলো সে আমার উন্মতের সাথে ধারণ থাকলো না আপনি টাকার জন্য আর এক সাথে ধোকাবাজি করলেন এই ধোকাবাজি করতে দেয় রসুলের উন্মতের ধারে যায় গেল না হাতিস মান বসানা মান বসানা ফালাইটা দেখায় হজ দেরি করা একদম না এগুলোকে আশপাশ করতে করে হজ করে আসতে কারণ দেরি করলে অনেক রকম সমস্যা হয়েছিল আপনি দেরি করতে চান নানান কথা বলে এটা একটা অসুবিধা এই হতে পারে যে আপনার হায়াত চলে গেল দেরি করতে কি চলে গেল হায়াত চলে গেল আপনি ইমান নিয়ে মরতে পারবেন কিনা সন্দেহ হয়ে গেল কখনো হায়াত যায় নাই আপনার স্বাস্থ্য চলে গেল এমন নাজুর হয়ে গেছেন হজে তার এক রোগ হয়ে গেছে দশ মিনিট পর পেশাব করতে হবে কি হাত করতে যাবে সেটা এত বড় বড় পেশাব করতে হলে হ্যাঁ মক্কা মদিনা দেখবেন হ্যাঁ আপনার গাড়ি পাঁচ দশ ঘন্টা চলবে আপনি তো পাঁচ দশ পাঁচ দশ মিনিট পর খাবার পেশাব করতে দেবে না এখানে অসুস্থতা হয়ে সফল করতে পারে না আরো তো কোনো রোগ হইতে পারে প্যারালাইসিস হয়ে গেছে কত হইতে পারে তো দেরি করলে এই একটা সমস্যা স্বাস্থ্য চলে গেছে তিন নম্বর অনেক সময় পয়সা চলে যায় মানুষের আর্থিক হালাত সারা জীবন একরকম থাকে অনেক গরিব ধনী হয়ে গেছে অনেক ধনী গরিব হয়ে গেছে যে দাদা বাপ দাদা ব্যবসা বাণিজ্যের দুই নম্বরই করে তা হারাম পয়সা নেয় সুদ নেয় ঘুষ নেয় যে দাদা বাপ দাদা এগুলো করছে তাদের সম্পদ একসময় বের হয়ে যাবে কোন অবস্থাতে ধরে রাখতে পারে হয়তো আপনি পার হয়ে গেলেন অন্য কোনো বদল হয়েছে মসজিদে খুব খেদমত করেন মাদ্রাসার খেদমত করেন আলেমদের খেদমত করেন কোন একটা উচিলে আপনার হায়াতে মালটা বেরোলো অন্য একটা খেদমতের কারণে দেখা যাবে আপনার ছেলে পেলে ধরে রাখতে পারেন সব চলে এখন তারা দিন আনে দিন থাকে তো মালের কোনো গ্যারান্টি নেই সারা জীবন আপনার সাথে থাকবে গ্যারান্টি নেই অনেক লোক এত সম্পদ ভেঙে গেছে দুই তিন পুরুষ খেতে পারে এক পুরুষও খেতে পারে মাল নষ্ট করে দেবে মাল নষ্ট করবে পরে তার বাপের এখানে যারা চাকরি করত তাদের ফার্মের কর্মচারী বাপের ফার্মে যারা চাকরি করত ছেলে এখন ওই কর্মচারীর ফার্মে কি করতে চায় চাকরি করত মাল এর সকালে রাতে বিকালে মাল চলে যেতে পারে আপনি এখন হজে গেলেন না পরে মাল চলে গেল এইটা হজ খরচ হয়েছে ওটা তখন কি হবে ওটা কি মাফ হয়ে যাবে একবার হজ খরচ হইলে যদি মাল চলেও যায় মা হবে না কিন্তু খরচ কিন্তু আপনার দায়িত্ব থেকে যাবে তখন আপনি কি করবেন দেখেন দেরি করলে কত সমস্যা হায়াত চলে যেতে পারে স্বাস্থ্য চলে যেতে পারে মা চলে যেতে পারে এই ছবি আছে এই সমস্যাগুলো এড়ানোর জন্য ট্যাকেল দেওয়ার জন্য এই মশলা জারি করছে যে বছর খরচ হয়েছে এই বছর দেওয়া সেই সমস্যায় না আসতে পারে এই মশলা আপনারা সামনে রাখেন তো অন্য ভাইকে বলেন অন্য ভাই আমার কথাগুলো আপনারা মেহমানি করে অন্য ভাইকে বলবেন যার সাথে দেখা হোক এখন তো আমরা খালি রাত দিয়ে কামনা করে সময় নষ্ট করি তার কোনো ভাব নেই খালি পরিচয় দিতে আলোচনা যে আলোচনাটা করছিলে কি ফায়দা হচ্ছে হ্যাঁ, আলোচনা করলে কি ফায়দা হচ্ছে আমরা যা করা করতেছি কোন সব নেই তাহলে কেনা করতেন তারা আল্লাহ কথা শুনতেন ওইগুলো আলোচনা করতেন শুনবেন এগুলো অন্য ভাইদের কাছে বলবেন যতদূর বলেন এটা আসল কাজ প্রত্যেক মুসলমানের দায়িত্ব চীনের যা কথা জানা হয়ে গেছে অন্যকে দাওয়াত দিতে হবে জরুরি তাদের দেরি না করা তাদের খরচ হয়ে গেছে এই বছরের জন্য খরচ করতে নেই না আর একটা মশলা এই যদি কেউ সত্যি হয়ে গেছে যখন খরচ ছিল তখন সে দায় নেই পরে যাবে মনে করছে কিন্তু পরে শারীরিক ভাবে অক্ষম হয়ে গেছে তার মশলা কি তার মাত্রা এই যে হাজার টাকা পৃথক করে দিবে এবং ছেলে পেলে আত্মীয় স্বজনকে অজ্ঞাপ করে যাবে যে তোমরা নিজেরা দেয় হোক বা কোনো আলেমকে পাঠায় হোক জেনে হোক এই টাকা রেখে গেলাম আমার পক্ষ থেকে হজ করাই দিবা টাইম মতো দায় দায় এখন মাহজুর হয়ে গেছে তার দায়িত্ব তার দায়িত্ব টাকা দিয়ে দেওয়া অসিয়াত করে দেওয়া তাহলে ছেলেদের উপরে ওই বাপের টাকা দিয়ে কাউকে বন্দি হাতে পাঠানো ছেলেদের উপরে খরচ হয়ে যাবে দায়িত্ব হয়ে যাবে এখন আছে কোন ব্যক্তি এই দায়িত্ব পালন করে যায়নি নিজেও টাইম মতো হজ করে নাই জানতো না অনেক তো জানেও না আপনারা জানেন চিন্তা করবেন হুজুর যে মশলা করলো আমার ঘর বড় হয়ে গেল আমাদের বাচ্চা তো এই মশলাই শোনে আমি আমাদের মশলা দিচ্ছি এরা তো শোনেই নাই না শুনে মারা গেছে তারা এখন আপনি যেরকম দেখেন আমার আপনার তো বরফ ছিল ওনার টাকা জমা করে ছিল কিন্তু বরফ হয় কিন্তু অত্যন্ত করে যায় টাকাও রেখে যায় না যদিও শরীয়তের দৃষ্টিতে এখন আপনি ছেলে আপনার উপরে ফরজ নয় কিন্তু আপনার আব্বা যেহেতু বন্দি আছে হজ না করে বা কারণ হজ না করা মানে আল্লাহ কাছে ঋণী হজ না করে বলল হ্যাঁ নামাজ না পড়ে বলল দুটা না মরে গেল তো আল্লাহ কাছে ঋণ কেউ যদি আল্লাহ কাছে ঋণী থাকে তা বান্দার কাছে ঋণী থাকে তো সে কবর জগতে দেয় তার নেক কাজের সে পায় নেক কাজের কুফল পায় না তাকে বড় বড় শিকল দিয়ে এক জায়গায় বাইরে রাখা হয় বন্ধু যতক্ষণ পর্যন্ত তার ছেলেরা তার অরিসটা ওই ঋণটা পরিশোধ না করে এখন আপনার বাপ আপনার দাদা আপনার নানা তারা হজ মরে গেছে যত সে ব্যক্তিগত ভালো মানুষ ছিল এখন তো সে বড় বড় শিকলের মধ্যে বন্দী হয়ে আছে তারা এক কাজের সুফল পাইতেছে আপনার উপরে ভরস না কারণ সে টাকা রেখে যায় নাই ও চেক করে যায় বুঝলাম খরচ না কিন্তু ছেলে হিসেবে আপনার কি নৈতিক দায়িত্ব নেই বাপকে আল্লাহর জেলখানা থেকে মুক্ত করা আপনার কি দায়িত্ব নেই আপনার দায়িত্ব আপনি ভাই বোনকে বুঝায় তখন তিনি কিছু কিছু টাকা নিয়ে ব্যবস্থা করেন কেউ যদি না দেয় আর আল্লাহ আপনাকে তৌফিক দিয়ে থাকে আপনি একাই ব্যবস্থা করেন ব্যবস্থা করে বাপকে আল্লাহর জেলখানা থেকে বের করার ব্যবস্থা করেন শরিয়াতে ফরজ করে নাই যে তুমি অত্যাস করে যান নাই কিন্তু আপনার তার নৈতিক দায়িত্ব ছেলে হিসেবে আপনার দায়িত্ব পরাণে বলবো বাপমা ইন্তেকাল করে গেলে বেঁচে থাকলে সাতটা দায়িত্ব মরে গেলে আর সাতটা দায়িত্ব ওই ডাক্তার এখন যাচ্ছি না কথা বলতে আমি বললাম বাপমা বেঁচে থাকলে সাতটা দায়িত্ব মরে গেলে আর সাতটা দায়িত্ব ওই সাতটা দায়িত্বের মধ্যে একটা পয়েন্ট আছে বাপমা যদি আল্লাহর কাছে ঋণী থাকে বা বান্দার কাছে ঋণী থাকে ছেলে পেলেদের দায়িত্ব ওই ঋণটা মুক্ত করার ব্যবস্থা বাপ্পার একটা পাওনা ছেলের সেই হিসেবে আপনি এই ব্যবস্থা করবেন সবাই শরীর হলে ভালো না আপনি করবেন বলে বাপমাকে উদ্ধার কারণ ভাব যত কঠিন যেটা না করলে ইহুদি হয়ে মারা গেল খুব কঠিন সিরিয়াস এই সিরিয়াস আজাবকে বাঁচানোর জন্য আল্লাহ তালা আবার সাংঘাতিক সাপ দিতে কিন্তু শাস্তি মারাত্মক এইটার অবস্থা ছাড়ও দিতেন বেশি কেমনে দিলেন এইভাবে দিতেন সে না করে টাকা পয়সা না রেখে মরে গেছে তার ছেলে পেলে কেউ বদলিভাগ করে দিল তার ছেলে পেলে বলল না তার কোনো বন্ধু বান্ধব তার কোনো মহাব্বতের লোক তার পক্ষে করে দিল নিজের টাকা দিয়ে ওই লোকের টাকা না যে মনে গেছে তার টাকা না নিজের টাকা দিয়ে করে দিল দেখেন আল্লাহ কখনো ভাব দিল লিখে যে আল্লাহ দরবারে আশা করা যায় যে আল্লাহ ওই ব্যক্তিকে জেলখানা থেকে মুক্ত করে দিবে সে জীবনে পড়েও যায় নাই অস্থিরতা করে যায় ছেলে ছেলেটা করতেছে বা তারপর বন্ধু করতেছে তাদের পয়সা দিয়ে যেমন কঠিন তেমন আমরা ছাড় দিতে যাতে এই কঠিন থেকে সবাইকে বাঁচানো যায় কঠিন শাস্তি থেকে বাঁচানো যায় তার বন্ধুও যদি করে দেয় তার মহাপতার যদি করে দেয় আল্লাহ তালা ওই ব্যক্তিকে মাফ করে দিল আমি মোটা মোটা কয়েকটা মাত্রা বলে দিলাম যে বার্ষিক সম্পদ থাকলে কি হয় হস্ত হয়েছে না দুই নম্বর কি বলছি যে বছর খরচ হয় সে বছর দেখতে হবে দেরি করলে কোনো হবে তিন নম্বরে বলছি যদি কেউ দেরি করার কারণে মাসুর হয়ে যায় সে অটকিয়া করে যাবে টাকা রেখে যাবে চার নম্বর বলছি কিচ্ছু করে যায় না কিচ্ছু করে যায় তার পক্ষ থেকে তার সন্তানরা বা তার বন্ধু বান্ধব যদি করে দেয় আল্লাহ তারা সুযোগ রাখছেন ওই আজাদ থেকে বাঁচানোর জন্য জানলা তাকেও ওই বন্দি দশা থেকে মুক্তি দান করবে শুধু তো কথা অনেক মৌলিকভাবে কয়টা পয়েন্ট চারটা পয়েন্ট এই চারটা পয়েন্টের যতটুকু আপনাদের মনে থাকে আমরা অন্য ভাইয়ের কাছে পৌঁছায় দেন যদি এখনো কিছু সময় আছে তিন তারিখ পর্যন্ত যদি কেউ চান্স তারা নিতে চায় সে এখনো চান্স নিতে পারবে এবং মতটা বলা আমাদের সকলের দায়িত্ব দাওয়া প্রত্যেকের দায়িত্ব ইনশাআল্লাহ সামনে শুক্রবারে রমজানের করণীয় কি তারাবির করণীয় কি এসব কথায় আপনাদের মধ্যে পেশ করা হবে আল্লাহ তালা আমাদের সকলকে আমন্ত্রণ করার প্রকৃতি